আল্লাহু আল্লাহু আল্লাহ অপরূপ মহান কাল্লা আল্লাহু আল্লাহু আল্লাহ অপরূপ মহান কাল্লা আল্লাহু আল্লাহু আল্লাহ অপরূপ মহান কাল্লা সীমানা পেরিয়ে যাবে সেই তার খুঁজে খুঁজে সীমানা পেরিয়ে যাবে সেই তার খুঁজে খুঁজে তার নাম ডাকে মাঝি মাল্লা আর সে নুরেরি পাল্লা আর সে নুরেরি পাল্লা আর সে নুরেরি পাল্লা আরশে নুরেরি পাল্লা আল্লাহ আল্লাহু আল্লাহ অপরূপ মহান কাল্লা আল্লাহ হলেন সবার শ্রেয় আর তো কেহ না এই কারণে মনে প্রাণে কর তার ভয় আল্লাহ হলেন সবার শ্রেয় আর তো কেহ নয় এই কারণে মনে প্রাণে কর তার ভয় কোকিল ডাকে কুহু কুহু মনে প্রাণ ডাকিতে ডাকিতে যায় বেলা আর সে নুরেরি পাল্লা আর সে নুরেরি পাল্লা আর সে নুরেরি পাল্লা আর সে নুরেরি পাল্লা আল্লাহু আল্লাহু আল্লাহ অপরূপ মহান কাল্লা আল্লাহ হলেন সবার প্রভু আর তো কেহ না তার ছাড়া কারো কাছে নত হয় না আল্লাহ হলেন সবার প্রভু আর তো কেহ না তার ছাড়া কারো কাছে নত হয় না কোকিল ডাকে কুহু কুহু মনে প্রাণ আল্লাহু কোকিল ডাকে কুহু কুহু মনে প্রাণ আল্লাহু ডাকিতে ডাকিতে যায় বেলা হর্ষে নুরেরি পাল্লা হর্ষে নুরেরি পাল্লা হর্ষে নুরেরি পাল্লা আরশের নূরের পাল্লা আল্লাহু আল্লাহু আল্লাহ অপরূপ মহান কাল্লা আল্লাহু আল্লাহু আল্লাহ অপরূপ মহান কাল্লা আল্লাহু আল্লাহু আল্লাহ অপরূপ মহান কাল্লা সন্ধ্যা তারা পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় আলমদিনা ডট কম সৌজন্যে বিপিএস ও ফাজুল কোরআন মাদ্রাসা লাকসাম কুমিল্লা শব্দ ধারণে rhythm plus dot com Purana Paltan Dhaka